ঘুমন্ত সরদুল জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো ঘুমন্ত সরদুল জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো ঘুমন্ত সরদুল জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো ঘুমন্ত সরদুল জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো ওই মুক্তির সূর্য মেঘে ঢেকে গেছে ভাঙতে হবে তোমাকে মেঘের পাহাড় সমীরণ বারুদের ধোয়াই চেয়েছে সরাতে হবে তোমাকে ধোয়ার তাই ঘুমের নেশায় আর মেতে থেকো না ঘুমের নেশায় আর মেতে থেকো না আলো সোধেড়ে ফেলো ঘুমন্ত দুল জেগে ওঠো ঘুমন্ত সার দুল জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো ঘুমন্ত সারগুল জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো ঘুমন্ত সারগুল জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো ঘুমন্ত শারদুল জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো দিকে দিকে মজলুম মানবতা কাঁদে ওই শোষণ নিপীড়ন নিপীড়িত নিপীড়িত নিপীড়িত ঊর্ধ্বে যারা ছিল তারাই যথগামী জীবন যুদ্ধে তাই পরাজিত রক্তে তোমার কেন খালি পড়েছে তলোয়ার কেন তব মরিচা ধরেছে রক্তে তোমার কেন খালি পড়েছে তলোয়ার কেন তব মরিচা ধরেছে তুমি আজ তা বানাল রূপে চলো ঘুমন্ত শারদুল জেগে ওঠো ঘুমন্ত শারদুল জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো ঘুমন্ত শার্দুল জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো ঘুমন্ত শার্দুল জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো ঘুমন্ত শার্দুল জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো ও তাতারির মার খে মরে দুর্বল মুসলিম জাতি আজ দেশে দেশে দেশে দেশে দেশে দেশে ঐক্যের ভিত ভেঙে গেছে বলে খুন খাই চামচিকা শকুনের আওয়ানায় আসে আত্মা তোমার কেন বিকল হয়েছে দেহ তরি কেন তব পথই ভুলেছে আত্মা তোমার কেন বিকল হয়েছে দেহ তরি কেন তব পথই ভুলেছে অন্তর সাহসের শিখা জালো ঘুমন্ত শারদুল জেগে ওঠো ঘুমন্ত শারদুল জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো ঘুমন্ত শারদুল জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো ঘুমন্ত শারদুল জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো ঘুমন্ত শারদুল জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো ওই মুক্তির সূর্য মেঘে দেখে গেছে ভাঙতে হবে তোমাকে মেঘের পাহাড় সমীরণ বারুদের ধোয়ায় চেয়েছে সারাতে হবে তোমাকে ধোয়ার আঘাত তাই ঘুমের নেশায় আর মেতে থেকো না ঘুমের নেশা ভালো ঝেড়ে ফেলো ঘুমন্ত শারদুল জেগে ওঠো ঘুমন্ত শারদুল জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো ঘুমন্ত শারদুল জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো ঘুমন্ত শারদুল জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো ঘুমন্ত শারদুল জেগে ওঠো জেগে ওঠো জেগে ওঠো